একটা গ্রুপ একটা জামাত তৈরি করে কোনো ফেরেস্তা দিল না তারা মানুষ ছিল আমাদের যত কিছু প্রয়োজন আছে এই সব প্রয়োজন তাদের ছিল এত সত্ত্বেও তাদের পিছিয়ে মেহনত করে তাদেরকে আল্লাহ দিন শিখায় তাদেরকে এমন একটা পর্যায়ে এনেছিলেন কোরআন কারিমের বিভিন্ন আয়াতে তাদেরকে সত্যের মাপকাঠি বলা হয়েছে সেই গরিব মিষ্কিন এক জামানায় যারা অনেক অন্যায় কাজেও লিপ্ত ছিল কিন্তু ইসলাম আসার পরে ইসলাম গ্রহণ যখন তারা করল সেই লোকগুলো স্বর্ণ মানুষ হয়ে গেল স্বর্ণ মানব পুরা দুনিয়াবাসীর জন্য স্মরণীয় এবং স্মরণীয় হয়ে গেল অথচ আর্থিক দিক দিয়ে তাদের হালাত আমাদের থেকে নিম্নমানের ছিল আল্লাহ তালা আমাদেরকে যতটুকু সুযোগ সুবিধা দিয়ে রেখেছেন এটা তারা পান না কিন্তু দিনের সোয়ায় দিন অনুযায়ী চলার দরুন তাদের স্থান রাস্তার উপরে চলে গেছে নবী আলাইসালাম যেখানে নিজের ব্যাপারে বলেছেন যে আমাকে যারা ফলো করবে তারা জানলাম ওই জায়গার মধ্যে শুধু নিজের কথা বলেন নাই যে লোকগুলোকে তৈরি করেছিলেন তাদেরকেও পেশ করেছে যে আমাকে আর আমার তৈরিকৃত লোকগুলোকে যারা ভালো করবে অনুসরণ করবে তারা জান্নাত তারা বেশ আর বাদ বাকি বাহাত্তরটা দল তারা জাহান্নাত আল্লাহর হাবিব নিজের সাথে তাদেরকে মিলায় ঘোষণা করলেন রব্বুল আলমী কোরআনের বিভিন্ন জায়গায় তাদেরকে নিজের রসুলের সাথে মিলায় কথা বলবেন শুধু রসুলের কথা বলেছেন ওই লোকগুলোর কথা বলেছেন محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فيما هم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآثره فاستغلظ فاستوى على سوقه يعذب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا منهم وعملوا الصالحات لهم مغفرة وأجرا عظيما এতগুলো আয়াত করলাম এই পুরা আয়াতগুলোতে আল্লাহ রবুল আলমিন সাহাবা ইকরামের চরিত্র তুলে ধরেছে যাদের ঘরে তফসিলের কিতাব তারা এই সুরা থেকে ছাব্বিশ ভিতরে সুরায় মোহাম্মদ শেষের আয়াতগুলো দেখে নেন আল্লাহ তালা এই মানুষগুলো সম্পর্কে কি মন্তব্য করবে তাদের কি নকশা এঁকেছে তারা কেমন ইবাদত করত তারা আল্লাহ দিনের জন্য কি কুরবানি করতে সব বলে দেওয়া তাদের কপালের ভিতর যে নিশানি ছিল তার আলামত এইটাও পর্যন্ত এখানে বলে দেওয়া আল্লাহ বিভিন্ন জায়গায় তাদের প্রশংসা করেছেন এই জায়গায় তো আধা পৃষ্ঠার মতো তাদের কথা বলেছেন কেমন মানুষ আজকে অনেক মানুষ ইহুদিদের লেখা ইতিহাস পড়ে কোরআন তাদের প্রশংসা করল তাদের সমালোচনা করতেছে নিজের ইমানকে বরবাদ করতে এই লোকগুলোর সমালোচনা পাহাড়ের সাথে তৎপর দাও পাহাড়ের কিছুই হবে না যে টক্কর দিলে তার মাথা শেষ আজকে তারা ইসলামের নামে এনাদের দোষ চর্চা করতে তাদের ইসলাম শেষ এখন তো তারাই তাদের হাকিকাত নিজেরাই প্রকাশ করে দিচ্ছে যে আমরা এতদিন ধোকাবাজি করে আছি ওলামায়কেরা বলতে তারা স্বীকার করত না এখন স্বীকার করে এটা কত বড় ব্যাপী ইহুদিদের লেখা ইতিহাস করে কোরআনের মোকাবেলা কোরআনের সাথে মোকাবেলা করা চলে এই লোকগুলো এত বক্তব্য এত পড়া তোমাদের নিজের আখের আজকে বরবাদ করতে তারা কুণ্ঠিত ধরছে তো বলতেছিলাম সাহাবা ইসলাম এমন একটা জামাত যে আল্লাহ তালা কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় তাদের কথা তুলে ধরেছে তাদের গুণাবলী তাদের ইবাদত বন্দেগী সব তুলে ধরে যেমন একজনে বলেছেন তারাও ব্যবসা বাণিজ্য করে কিন্তু তাদের এই ব্যবসা বাণিজ্য তাদের এই চাকরি বাকরি তাদের এই কৃষি তাদেরকে আল্লাহ জিকির থেকে নামাজ থেকে গাছের রাখেন আমরা তো বাজারে ঢোকার সাথে সাথে আল্লাহকে ভুলে যাই আল্লাহকে ভুলে যাই আল্লাহ বলতেছে এটা বাজারে যাক যেখানে যাক কোন কিছুতে আল্লাহ থেকে গাফেল করে বিজালুল্লাহ তুলহিহিম ولا بيع عن ذكر الله তারা এমন কিছু লোক ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বেচা কেনা কোনো কিছু তাদেরকে আল্লাহ জিকির থেকে উদাসীন থাকে নামাজ কায়েম করা থেকে গাফেল রাখেন আমরা আমরা দোকানদারি করতে বসলে তখন যে বেলা ডুবে যায় আসলের নামাজ কাজা হয়ে যায় এটাও তো অনেকের আমাদের খেয়াল থাকে এমন মস্ত আমরা হই এমন মজবুল হই জামাত তো গেছেই মূল নামাজ না পর্যন্ত কাজা হয়ে যায় এই হলো তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য এই অবস্থায় আমরা যদি তাদের সমালোচনা করি এটা চালনি যে সুইয়ের সমালোচনা করছিল গ্রাম দেশে বলে চালনি পুরাটাই ছিদ্র এইটা যত হাসির কোরআন এই গুটিপত নামধারী মুসলমান তারা ইসলাম কায়েমের নামে সাহাবা ইকরামের দোষ করতেছে একই ধরনের এই মুনাফেক গুলোর চেহারা আল্লাহ খুলে দেবেন ধোকাবাদী সারা জীবন তর্কে তাদের চেহারা আল্লাহ তাহলে উন্মোচিত করে দেবে তারা কাদের এজেন্ট কাদের পক্ষে মেহনত করতেছে গণতন্ত্র কুপুরিতন্ত্র এর জন্য প্রস্তুতি নেওয়া আবার ইসলাম কায়েম করা অসম্ভব আমার বলার উদ্দেশ্য আল্লাহ রসল আমাদেরকে দায়িত্ব দিয়ে গেছে আমি কিছু লোক রেখে গেলাম এরা কোনো ফেরেস্তা না এরা কোনো জিন না তোমাদের মতো মানুষ তোমরা পরবর্তী লোকেরা পরবর্তী উন্মতরা এদেরকে ফলো করো তোমার জন্য আল্লাহ জান্নাত السابقون الأولون من المهاجرين والأنصار الذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار এই লোকগুলো আমাদের মতো মানুষ ছিল বাজার ঘাট করত তো আমি বলেছিলাম গত জমায় তারা বাজারকে মসজিদ করে ফেলছিল আর আমরা একই লোকের উপর হয়ে মসজিদকে বাজার করতে পেরেছি ওই লোকগুলো বাজারকে মসজিদ করেছে বাজারে গেছে দোয়া করার জন্য কেনাকাটাও দরকার আছে কিন্তু কেনাকাটাকে দুই নম্বর রাখছে এক নম্বর নিয়াজ করতেছে বাজারে কেন দেখেছি এই দোয়াটা পড়ার জন্য দুই নম্বর কি কিছু কেনাকাটা আছে তরিতরকারি এটাও কিনতে তো তার বাজারে দেওয়াটা ইবাদত হয়ে গেল আমরা কয়জন এই মশলা জানি আর এই নিয়েছে বাজারে যাই তারাও বাজার করছে প্রয়োজন মিটাইছে আমরাও বাজার করতেছি প্রয়োজন মিটাইছি তারা ওইটাকে এক নম্বরে রাখছে তার বাজার মসজিদ হয়ে গেছে আমরা জোয়া জানিও না পড়িও না দু একজনের মুখস্থ আছে তারাও ভুলে যায় তারা নিঃসব দুনিয়াদারির উদ্দেশ্যে যায় আমাদের বাজার মসজিদ হয় না ওইটাকে এক নম্বর রাখতে হবে একটা উদাহরণ দিলে বুঝবে একটা লোক হজে গেছে আল্লাহকে রাজি করার জন্য তো তার এটাও নিয়ে আসার সময় আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কিছু জায়নামা আদার তসবি কিনে নিয়ে আসবে ইত্যাদি ইত্যাদি কিছু নিয়ে যাবে কিতাবে লেখে এর হজের কোনো ক্ষতি হবে যেহেতু তার এক নম্বর নিয়ে হজ হজের মাধ্যমে আল্লাহ রাজি করা দ্বিতীয় পর্যায়ে রাখছে যে সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের জন্য কেনাকাটাও কম বৈধ মাল আসবে আজকে স্বজনকে দিবে সে দুধ দিবে উসাল্লা দিবে তসবি দিবে ইত্যাদি ইত্যাদি কোন ক্ষতি হবে না হজে ষোলানা সব পেয়ে যাবে আর একটা লোক হজে গেছে তার এক নম্বর নিয়ে দুনিয়ার ভালো ভালো কোয়ালিটির মাল মক্কা শরীফ পাওয়া যায় যত ভালো কোয়ালিটির মাল আছে মক্কায় পাওয়া যায় আল্লাহ আজিব পুজো যারা তৈরি করে তারাও ব্যবহার করে না ওইখানে দেয় জানে ওইখানে এক ক্রেতা পাওয়া যায় দুনিয়ার অন্য কোনো মার্কেটে ক্রেতা নাও পাওয়া যেতে পারে এই মার্কেটে ক্রেতা পাওয়া যায় যারা যত ভালো মাল তৈরি করুন ওইখানে পাঠিয়ে একজন হতে গেছে ওই ফার্স্ট কোয়ালিটির মাল তৈরি করার জন্য অন্য সময় তো ভিসা পাওয়া মুশকিল কত শক্ত চিন্তা করলো হজের সময় গেলে এই কাফেলার সাথে গেলে আর ভিসা নিয়ে কোনো ঝামেলা হবে হাদিসের সাইনবোর্ডে রেখে হাদিসের সাইনবোর্ডে রেখে উদ্দেশ্য পাঁচ লাখ টাকা উন্নত কোয়ালিটির কিছু মাল নিয়ে আসে সস্তা একটা লেবার কলস এই লোকটা হজে গেল হজের সমস্ত কাজ করলো বাইতুল্লাহ সব করলো রিনা মুজদালে বা আলাদায় গেল সবই করবে কিন্তু কিতাবে লিখছে যে এইটা তার এক নম্বর দিয়ে না হওয়ার দরুন সে হজের কোন সব হবে না বরং এটা রিয়া রিয়া হয়েছে রিয়া হওয়ার কারণে তার আমল নামায় গুনায় কবিরা লেখা হবে উভয় ব্যক্তি হজ করলো কেনাকাটাও করলো উভয় ব্যক্তি একজন কেনাকাটা করা সত্ত্বেও ষোলো আনার সব পাইছে আর একজনের কেনাকাটা করা সত্ত্বেও এক বালুক মানা সব পাইতেছেন দুজন একই কাজ কাজের মধ্যে কোনো তারতম্য নেই তারতম্য কোথায় একজন হজকে এক নম্বরে রাখছে কেনাকাটা দুই নম্বর হইলে হইল না হলো না হইল মাথা ব্যথা আর একজন কেনাকাটাকে এক নম্বরে রাখছে হজকে দুই নম্বরে রাখছে হজ পারলে করলো না পারলে না করল মক্কার বাচ্চা বয়ে থাকলো দেখলো যে এই মুজদালিবার ময়দান থেকে আসে এই চার দশ কিলোমিটার হেঁটে তারপর মারা কঠিন কে কার খবর রাখে এরপরে রয়েছে মক্কার বাড়িতে হ্যাঁ? আর খুব রুবিয়ার কাবাব নেই এও তো বাড়িয়েছে বিশাল ভাব বিরাট হাজিজা বলে কয়দিন পাথর মারছে এক একদিনে দশ কিলোমিটার হাঁটতে হয় কমপক্ষে পাথর মারছে কয়দিন দশ কিলোমিটার আছে দুজন পয়সা খরচ করে করে আসলো একজন আল্লাহর অলি হয়ে আসলো একজন আল্লাহ দুশ্মন হয়ে আসলো তো সাহাবাহিকেরা বাজারে গেছে দোয়া করতে বলেছিলাম গত তোমাকে আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু لا شريك له له الملك له الملك وله الحمد وله الحمد يحيي يحيي ويميت وهو حي وهو حي لا يموت لا يموت بيده الخير بيده الخير وهو على وهو على كل كل شيء قدير شيء ছোট্ট তো অল্প অল্প করে ভেঙে ভেঙে বললাম তো বড় মনে হলো বুঝতে পারেন ছোট্ট তো এই দোয়া সম্পর্কে হাদিসের মধ্যে আসছে যে এই দোয়াটা বাজারে দেয় যে পড়বে আল্লাহ রব্বুল আলমিন তারা আমল দশ লক্ষ নেকি লিখে দিবেন দশ লক্ষ আর বলছিলাম হাসরের ময়দানে যার একটা দেখি গুনার থেকে বেশি হয়ে যাবে একটা মাত্র একেও আল্লাহ তালা নিজ দয়ায় মাফ করে জান্নাত দান করবে আর যার একটা গুণা বেশি হয়ে যাবে নেকি থেকে সেও পয়লা চান্সে বেড়তে যেতে পারবে না জেল খাটতে হবে জাহাজ না ওই দিন দেখ হুজুরাতে নেকি নেকি করে এই নেকির ফসলটা ওই দিন বুঝে আসে দুনিয়াতে বুঝে আসতেছে না এই জন্য হুজুরা যতই নেকি বলুক না কেন এই নেকি দিয়ে এক কেজি টাইল হতেছে এক কেজি ডাইল হতেছে এই নেকি দিয়ে একদিন জান্নাত হয়ে গেছে জান্নাত তাও সর্বনিম্ন জান্নাতিকে এই দুনিয়ার সমান এগারো গুণ বড় জান্নাত আজকে আপনি আল্লাহ জমিনের বিশাল পৃথিবী এতে বাচ্চাটার মালিক হতে পারেন গর্বে আপনার মুখটা ভরে যায় আমি রাজধানীর মুখে পাঁচ টাকার মালিক এত বড় বিশাল পৃথিবী তার পাঁচ কাঠার মালিক হয়ে আপনি আর জমির হাতে দেন সেখানে এইরকম বড় চব্বিশ হাজার মাইলদের ব্যাস এত বড় এগারো গুণ দুনিয়া সমান জান্নাত আল্লাহ তালা আপনাকে দান করবেন তার শুধু ইমান আছে আমল নেই এইরকম ইমানদার ইমান আছে আমল নেই পরে নেই অলসতা করে অথবা করছিল কিন্তু ওর মধ্যে এখলাস নেই তাকিয়ে নিয়ত নেই সব বাতিল হয়ে গেল আমল বাতিল হয়ে গেল মসজিদে দুনিয়াবি কথা বললে কিন্তু আমল বাতিল হয় মসজিদের দুনিয়াবি কথা বলা যাবে না মসজিদে দুনিয়াবি কথা বললে প্রথম প্রথম ফেরস্তার নাম নিষেধ করে সুস্থ দিয়া আব্দাল্লাহ সুস্থ দিয়া অলি আল্লাহ হে আল্লাহ অলি মসজিদে কথা বলো হে আল্লাহ দামদা মসজিদে কথা বলো না প্রথম দুইবার তো আপনাকে অলিউল্লাহ বলে সম্বোধন করতে দেবে এরপরও ভাবলেন না হয়ে রেখেছে তখন উৎকুট আদৌ আল্লাহ আল্লাহ দুশ্মন চুপ করো তোমার দুনিয়াবি কথা বলার জায়গায় না এটাকে আমরা না বলি ঘর মনে করি যেটা আমরা বানাইছি মানুষ বানাইছে ঠিক আছে কিন্তু বানানোর পরে এটা আল্লাহর ঘর হয়ে গেছে আল্লাহর ঘর কাবা শরীফের ব্রাঞ্চ হাসরের ময়দানে কাবার সাথে যে মিলবে মিলে জান্নাতের মধ্যে চলে যাবে দুনিয়ার সব ধ্বংস হবে আল্লাহর ঘর ধ্বংস হবে আপনি দুনিয়ার শাহী দরবারে যে কত ভীত সত্যরস্ত থাকেন কত আদব কায়দার সাথে দাঁড়ান আল্লাহ শাহী দরবার এখানে চিল্লা চিল্লি করা যাবে না সে আমাদের আলামত বলা হয়েছে গুনায় কেবিরা বলা হয়েছে আমল নষ্ট হয়ে যায় আমার নতুন তোমার দেবে তুমি না তোমার সব কদম ঢুকলেন জান্নাতের বাগানে ঢুকতেন আপনাকে আল্লাহর হাবিব দায়িত্ব দিচ্ছেন জান্নাতের বাগানে যাওয়া মুক্ত খুব ফল খেয়ে নাও শোনাইছিলাম গত জমাতে সাহাবাগেরা বলেন আর দুনিয়াতে বাগান কোথায় দেবো জান্নাতে আর ফল বা কেমনে খাইব আল্লাহ রসুল বলেন মসজিদ দেখো না তা দেখি বলেন মসজিদ যাও নামাজের আগে পরে যখন বসে থাকো পড়তে থাকো سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر কালেমায় দুয়ম বল সালাত তসবির নামাজ পড়তে হলে এটা এটা পড়তে হয় সালাত তসবির নামাজ হচ্ছে না চার টাকা এক সালামেও পড়া যায় দুই সালামেও পড়া যায় ওইখানে এই দোয়াটা তিনশো বার করতে হয় سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আল্লাহ হাবিব বলেন এটা বড় জান্নাতের ফল খাওয়া হলো যদিও এখন কোন ফল তুমি দেখতে পাইতেছ না কিন্তু খুব তাড়াতাড়ি অদূর ভবিষ্যতে ইমানের জোরে যখন তুমি বেসতে যাইবা এই জিকির অতিলায় তুই জান্নাতের ফল লাভ করবে এক এক ইবাদতের বদলে একরকম জ্ঞানত পাওয়া যাবে জিকির বদলে কি পাওয়া যাবে জান্নাতের ফল পাওয়া যাবে হ্যাঁ, জান্নাতের ফল মানুষ যে রোজা রাখতেছে আল্লাহর জন্য না খায় এই ইবাদতের বদলে জান্নাতের খানা পাবে জান্নাতের খানা রাস্তাঘাটে অনেক সুন্দরী নারী চোখের সামনে পড়তেছে দিলটাও দেখেছে দেখি এক নজর কোন হুজুর নাকি কইছে যে একবার দেখা যায় ও ভণ্ড আপনিও ভণ্ড হয়ে গেলেন কোন মশলা নেই একবার দেখা যায় কথাটা হল যে অনিচ্ছাকৃত যে নজর পড়ে আর আপনি সাথে সাথে নজরকে ঘুরাই গেলেন এটুক যায় অনিচ্ছাকৃত নজর পড়ছে হ্যাঁ এটা কথা বলা আর একবার দেখা যায় তারা আসলে একবার ইচ্ছা করে দেখা যায় ইচ্ছা করে দেখা যায় এই যে রাস্তাঘাটে আপনি নজরকে কন্ট্রোল করতে বেগানা মহিলা আসলেই নজরকে নীতি করতেছে এটা একটা ইবাদত এটা একটা কোরবানি ত্যাগ এই ত্যাগের বিনিময় আল্লাহ হরবুল আলমী আপনাকে জান্নাতের ভুল দান করবে একবার নজর নিতে করলেন আল্লাহ একটা ভুল আপনার জন্য রেডি করে রাখবেন রেডি করবেন হাতির আসলে সেসব ভুলের একটা অঙ্গ প্রসঙ্গ যদি দুনিয়াতে প্রকাশ করা হয় তো সূর্য বেনুর হয়ে যাবে সূর্যের আলো অস্তমিত হয়ে যাবে আল্লাহ তাদেরকে সৌন্দর্য দান করবে যেটা এখন কল্পনা করা সম্ভব নয় তো দুনিয়ার এক এক ইবাদতের বদলে জান্নাতের এক এক নামত পাওয়া যাবে আরাম নজর ত্যাগ করলেন ভূতে প্রত্যেকটা নামত হারাম সর্বত ছেড়ে দিলেন হারাম সর্বত খারাপ আল্লাহ তালা আপনাকে জান্নাতে চার ধরনের শরবত দান করবেন একটা থাকতেন চারটা পাইছেন আজকে তো দেখা যাচ্ছে না কিছুই সবগুলো রূপ নেবে লেখাগুলো রূপ নেবে গুণাগুলো রূপ নেবে কোন গুণা সাপ হবে কোন গুণা বিচ্ছু হবে কোন গুণা আগুন হবে শরীরের ভিতরে কাম উত্তেজনা হয় এই যে নাজাজ দাবি হয়ে থাকে ওদের আগুন এটা তদুকের আগুন হবে তখন তোমার শরীর কিন্তু হিট হয়ে যায় ওই হিটটাই তদুকের আগুন হয়ে যায় আজকে যারা গরিবের রক্ত শোষণ করতেছে হ্যাঁ সুদ ঘুষ খেতেছে জমি বন্ধ করে রেখে ফসল খেতে এগুলোকে বাংলায় বলো গরিবের রক্ত শোষণ করা হাসনের ময়দানে বাস্তবতাই হবে বাস্তবেও তাই হবে তাকে রক্তের দরিয়ার মধ্যে ফেলা হবে বুকারির হাদিস এই রক্ত খাইতে থাকে কুলে আসার সাথে সাথে তারা পাথর মেরে আবার মাঝখানে পাঠাই দিচ্ছে দুনিয়াতে তুমি গরিবের রক্ত থেকে ভালোবাসতে খুব খাও খুব খাও প্রত্যেকটা গুণার এই যে কথা বলতেছিলাম সাহাবা কেরাম বাজারে যাইতেন অফিসে যাইতেন চাকরিতে যাইতেন দোয়া পড়ার জন্য আমরা সেই নিয়ে করি যখন সেখানে থাকতেন আজে বাজে গপগুজারি না করে জরুরি কথা বলতেন দোকানে বসতে খরিদ্দার আসতে কথা বলে খরিদ্দারের সাথে কথা বলা যায় আপনার মাল সম্পর্কে ধারণা দেন সত্য ধারণা দেন মিথ্যা ধারণা দিবেন যায় কিন্তু ক্রেতা যখন নেই আপসে আছেন আপনার তখন দিন নিয়ে আলোচনা করেন সুন্নত নিয়ে আলোচনা করেন মসজিদে দোকান না পাঁচটা শূন্য হুজুর করেছিলেন কি কি এটা হুজুরে মসজিদে ঢোকার পাঁচটা সুন্নত করেছিলেন কি ভালো দিলাম এটা আলোচনা করেন আর যদি আপনি একাই হন আপনার কোন কর্মচারী নেই তাজবি রাখেন তাজবি খরিদ্দার যখন নেই তসবি পড়ে কোরআন পড়ে বলবেন কোরআন জানি না তোরা ক্লাস পড়ে কোন মুসলমান আছে দুনিয়াতে তোরা ক্লাস জান না তিনবার তোরা ক্লাস পড়লে আল্লাহ তালা এক শত কোরআন পড়ার সব দান একা থাকলে জিকির করেন না হয় তেল আর আপনার দিলটা আপনার কানটা হ্যাঁ? আজান আওয়াজের দিকে লাগাই রাখে তখন আল্লাহর পক্ষ থেকে আহ্বান আসবে তখন আল্লাহর পক্ষ থেকে ডাকা হবে আল্লাহ বড় আল্লাহ বড় আসো কামিয়াবির দিকে এখানে কামিয়াবি এই ডাকটা কখন হবে কান লাগিয়ে রাখতে হবে হুঁশিয়ার থাকতে হবে যে এই গান শুনবেন দোকান বন্ধ চলে আসবে দোকান বন্ধ এই কাজটা যিনি করলেন তার ব্যাপারে হাতিদের মধ্যে আসছে যে হাতরের ময়দানে যখন কোন ছায়া থাকবে না সূর্য মাথার কাছে চলে আসবে তার মাথার কাছে মাথার উপরে এক ইঞ্চি উপরে থাকবে এখন তো কত কোটি মাইল উপরে তাই বরদাস করা যায় না তখন এক ইঞ্চি উপরে থাকবে এক ইঞ্চি হাতিতে আচ্ছা, আচ্ছা। শব্দ হলো কালবিল তাকুন শামসুকাল মিল মিলের বাংলাদেশ দুই তর্জমা হয় আর ইউটিউবে মিল বাংলাদেশ দুটো তর্জমা হয় এক তর্জমা হলো এক মাইল ওই তর্জমা ধরা হলে সূর্য মাথার থেকে এক মাইল উপরে থাকে মিলের আরেকটা তর্জমা হয় সুরমাদানির যে অংশটা সুরমাদানির ভিতরে থাকে যার সাথে সুরমা নিয়ে আপনি চোখের মধ্যে দিচ্ছেন এটা সলা থাকে না সলা আরবিতে ওইটাকেও মিল বলে ওই হাতিতে সুনির্দিষ্ট বলা হয় নাই যে এখানে মিল মানে কোনটা এক মাইল না সুরমাদানির সলা উভয় অর্থ সম্ভাবনা আছে তাহলে হয় এক মাইল উপরে থাকবে না এক তলা এক তলা তো এক ইঞ্চি দেড় ইঞ্চি এইটুকু উপরে থাকবে কি অবস্থা হবে তখন কোনো ছায় নেই আর মাথার সাথে তুলছে ঝুলু দেখ দেখ যেরকম তকবক করে এইরকম তকবক করে আল্লাহ এই চরম মুহূর্তে আল্লাহ রবুল্লা আলমিন সাত প্রকার মানুষকে ছায়া দান করবেন আরসের ছায়া আরসের ছায়া দান করবেন সাত প্রকার মানুষ তার মধ্যে মাদ্রাসার প্রিন্সিপালও নেই মাদ্রাসার সাইবুল হাফিজও নেই মাদ্রাসার মুক্তি সাহেবও নেই কে আছে ورجل قلبه معلق بالمساجد ওই ব্যক্তি যে বিভিন্ন কাজে মসজিদের বাইরে থাকে দুনিয়াতে কাজে হালাল রেজেকের জন্য মসজিদের বাইরে থাকে কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে লটকানো সে বাইরে তার বডিটা বাইরে দিলটা কোথায় হ্যাঁ দিলটা বসে সে দোকানে বসা দিল এখানে দিল এখানে তাকে আল্লাহ তালা আরো ছায়া আপনি তো মুক্তি আর সাইকোলজিস্ট না হয়ে তার দোকানদার হয়ে আরতের ছায়া হাসিল করতে পারেন যদি আপনার কানটা আজানের দিকে থাকে যদি আপনার কানটা আজানের দিকে থাকে আজান শুনলে আমি জামাত ধরব জামাতের সাথে নামাজ পড়া অন্য মাঝাবে ফরজ আমাদের হানাবি মাঝাবে ওয়াজিব ফরজ আর অজীবের পার্থক্য কি একই উনিশ তেমন কোন পার্থক্য আপনার আজকে অধিকাংশ মুসলমান ঘরে নামাজ পড়ে নিচ্ছে বিনা অপারগতায় ঘরে নামাজ পড়তেছে খরচ তো আদায় হয়ে যাবে কিন্তু এই যে অজিব খরচ করলো এর জন্য শাস্তি ভোগ করতে হবে তাহলে আপনাকে দোকানে বসে আপনার কাজ থাকবে হাজার আপনি দোকানদারি করে আরো সে ছায়া পেয়ে গেলেন আমরা যে মনে করি যে আল্লাহ পাইতে হলে শহর বন্দর ছেড়ে জঙ্গলে যেতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে এইসব কথা কি মিলতেছে ওর সাথে যারা এই কথা মনে করে যে আল্লাহকে পাইতে হলে জঙ্গলে চলে যেতে হবে এই শহর থেকে পাওয়া যাবে এই হাতিতে বলা হয়েছে যারা জঙ্গলে যাবে তারা আরো সাহেব আছে দেখান হাতির দেখান এর উল্টা হাতিস আল্লাহ রসুল বলেন যে আমার ধর্মে বৈরাগ্যতা নেই পাহাড়ে জঙ্গলে যায় সুভান সুভান আসিব্বা আমার ধর্মে নেই আমাদের ধারণা ভুল যে আল্লাহকে পাঠাইতে হলে দোকান পাঠ চাকরি বাকরি ছেড়ে জঙ্গলে যেতে হবে ভুল দোকানদারি করে বস্তিতে হাজিরা দিয়ে আল্লাহকে পাইতে হবে এটা আল্লাহকে পাওয়ার রাস্তা এটাকে আল্লাহকে পাওয়ার রাস্তা ঘরে বন্ধরে থাকবেন আপনার সামনে বেগানা মহিলা পড়বে আপনি তো মৃত্যু করার সুযোগ পাবেন জান্নাতের হুল পেয়ে গেলেন জঙ্গলে পেয়ে থাকলেন হ্যাঁ একটা মহিলা তো আপনার সামনে পড়বে না আপনার নজরে হেফাজত করা লাগবে না ভুলও পাইলেন না কি লাভ হলো আপনার শরীর না জানলে মানুষ এরকম উল্টা ব্যাখ্যা করে গলত থাকে এই জন্য লোকালা থাকতে হবে এইখানে থেকে আল্লাহ হুকুম পালন করতে হবে যেখানে মহিলা থাকবে আপনি দেখতে পারবেন না বাগানে কত ফুল ফোটে কিন্তু ফুল ফুলতে কাঁদতে থাকে সে ফুলগুলো ভোগ করে না আল্লাহর জমিনে অনেক বেগানা মহিলা থাকে কিন্তু আপনাকে দেখতে মানা করা হয়েছে আপনি দেখতে পারবেন আল্লাহ জমিনও থাকবে আপনি দেখতে পারবেন আপনি আপনারটাও দেখেন একটা না হয় আটটা নিয়ে আসেন ওইগুলো দেখতে পারবেন নজরে আসবে দোকানদারি করতে হবে কিন্তু মিথ্যা বলতে পারবেন মেড ইন বাংলাদেশকে মেড ইন জাপান বলতে পারবেন দোয়া করতে হবে বাজারে ঢুকে দোয়া করতে হবে কান মস্তির দিকে ডাকতে হবে এর নাম ইবাদত দোকানদারি চাকরি ছেড়ে দেওয়ার নাম ইবাদত না চাকরি করে আল্লাহকে খবর রাখা জামাতের টাইমে নামাজ পড়া এর নাম সরিয়ে আছে আমরা কি বুঝি আর আল্লাহ কি করছি এটার নাম শরিয়াত কালকে একখানে বয়ান করতে গেছিলাম প্রশ্ন উঠছে মুসলমান তো আল্লাহর প্রিয় তারা না খেটেছে কেন কোন মুসলমান আল্লাহ প্রিয় আমাদের মতো মুসলমান কোরআন যে মুসলমান বলা হয়েছে যে কোনো মুসলমান আল্লাহ প্রিয় হ্যাঁ যে কোনো মুসলমান আল্লাহ প্রিয় কোন মুসলমান মানুষ খুন করতে একবার এক জেলখানায় গেলাম নুরানি পদ্ধতিতে কোরআন শিখে জেলখানার ভিতরে অনুমতি নিয়ে খবর নিয়ে জানলাম এরা এক একজনে পাঁচ ছয়টা কম ফুল ভুল করে খুন করার দিকে ফাঁস এই লোকগুলো আমাদের কাছে কোরআন শিখলো এক মাসে ওখানে আমি বয়ান করলাম ও কান্নাকানি দোয়া করলো তোবা করলো তো দেখেন এতগুলো খুন করতে চাই কত মিথ্যা থাকি দোকাবাজি করতে হ্যাঁ? আল্লাহর বিরুদ্ধে মন্তব্য করবে ইসলাম ধর্মের বিরুদ্ধে মন্তব্য করবে এই ধরনের মুসলমানকে আল্লাহ তালা সাহায্য করতে চান নাই যে মুসলমান আল্লাহ দিন শিখবে আমল করবে তাদেরকে দাওয়াত দিবে এই মুসলমানকে আল্লাহ সাহায্য করতে চাইছে মুসলমানদেরকে আল্লাহ তালা শিক্ষক বানাইছে কাফেরদেরকে ছাত্র বানাইছে শিক্ষকের সংখ্যা কম থাকে ছাত্রের সংখ্যা বেশি থাকে দুনিয়াতে দেখে মুসলমানের সংখ্যা কম কাফের সংখ্যা বেশি কিন্তু আমরা না জানি না নিজে আমল করি না কাফেরদেরকে শিখাই যে তিনটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহ আমাদেরকে বানাইছেন একটা তো পাওয়া যাবে তাহলে আমরা কি হিসেবে আল্লাহ সাহায্য পাইব আমি তাদেরকে বললাম যে আপনি একটা গাড়ি কিনলেন দু চার বছর পরে এই গাড়ি আর চলতেছে না ডাকাইলে দরকার যায় আবার বন্ধ হয়ে আপনি এটা গ্যারেজের মধ্যে নিয়ে হ্যাঁ খুব পলিশ করবেন আর মায়া ধরবেন যত দামি গাড়ি সেই জামানায় এক কোটি টাকা দিয়ে কিনছি আমি ভালো এক কোটি টাকা কিনছি আমি তার তো স্টার্টই নয় পূজা করবেন ওটা খালের কিনারে নিয়ে ফেলে দিবে যেহেতু যে উদ্দেশ্যে আপনি কিনছিলেন ওটা হতেছে না প্রত্যেকটা জিনিস যে উদ্দেশ্যে হাসিল করা হয় সৃষ্টি করা হয় ওই উদ্দেশ্য যদি বাস্তবায়ন না হয় ওটাকে আর কদর করা হয় না ফেলে দেওয়া হয় যার মনে চাইলে এলো আমাদেরকে আল্লাহ তাহলে একটা উদ্দেশ্য সৃষ্টি করেছিলেন আমরা কি সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতেছি আল্লাহ তাহলে আমরা যদি এখন কাপড় দ্বারা ধ্বংস হই আল্লাহকে সাহায্য করার জন্য ফেরেস্তা নাজল করবে কখনো করবে না কখনো করবে না আমার মানে উদ্দেশ্য বাস্তবায়ন করি নাই আল্লাহ দিন শিখি নাই আমি তাদেরকে বললাম যে একটু আগে আপনাদের সাথে নামাজ পড়লাম আমি আমার সামনে একটা লোক নামাজ পড়ল আমি দেখলাম আমার সামনে সিদ্ধার মধ্যে দুটো পা উঠে রাখে মধ্যে তার দুই পায়ের কোন পায়ের আঙ্গুল জমিনের সাথে নেই তো নামাজ হয় নেই হয়ে এই তো মুসলমান ইমান সম্পর্কে পরীক্ষা দিলে কিছুই করতে পারবে না নামাজের একান্ত সুন্নত জানে না আরে সুন্নত রাখলাম ফরজে আছেন পা উঠে রাখে আর বাকি লোকেরা আমার মামাই রাখছে কিন্তু পায়ের আঙুল কিন্তু মুখ দিকে কিন্তু পায়ের তাপ দিতে হবে পায়ের আঙুল গুলো মোড়ায় কোন দিকে হয় আপনারা দলিল করেন চিন্তা করার সময় আপনাদের পাও কিরকম থাকে তাহলে পা উঠা উঠানো থাকে আর লাগানো থাকে তার আঙুল তো লেগেছে কোন দিকে পিছনের দিকে এই যদি নামাজের হাল হয় আল্লাহ সাহায্য করবে আমাদেরকে আমি তাদেরকে মজাক করে বললাম যে ধরেন কাঁচাদের সাথে যুদ্ধ লেগে গেছে আল্লাহ তালা ফেরেস্তানকে অর্ডার বলেন দাও হ্যাঁ ফেরেস্তানা দাও যাই আমার মুসলমানদেরকে সাহায্য করো বোঝানোর জন্য ফেরেস্তারা আসলো আজকে তাকে তো দুরুদের কাম আল্লাহ বললো মধ্যে সাহায্য করতে এদিকেও কাপের এদিকেও কাপের গ্রেফতার কি গায়েব জানে গায়েব জানে না তারা দেখে চিনবে তো কোন দিকে রসুলের চেহারা ছবি নেই তারা তো মনে হচ্ছে সেদিকে দেখবে সুন্দর সুন্নতি দাঁড়িয়ে আছে ছোট ছোট মোট আছে মাথার মধ্যে টুপি আছে কারো কারো পাকড়ি আছে সুন্নতির জামা আছে এগুলো মুসলমান আমরা আমরা সাহায্য করবো কিন্তু দেখতে পেল কি এই রসুলের কোনো দিকে নেই এদের না সুরত ওদের একই এদের চেহারা ওদের এই চেহারা কি করবে সব আপনি সাহায্য করতে বলছিলেন কোনো দিল না তাহলে আমরা চলে কি করবে কি সাহায্য পাবো আনা হলে কখন আল্লাহ বড়া হবে না মুসলমান যদি মুসলমান হয় তা আল্লাহর ক্ষমতা আগের মতোই আছে পৌঁছাতে দুই লক্ষ খ্রিস্টান ছিল তিন হাজার মুসলমান ছিল দুই লক্ষ খ্রিস্টান তিন হাজার মুসলমান শুধু দুই দিন যুদ্ধ হচ্ছে দুই দিন দুই মাস না দ্বিতীয় দিন মুসলমানরা জয়লাভ করবে আল্লাহ এখনো পারে এখনো পারে তার কিছু নমুনা দেখেন এত বড় পরাশক্তি আর এত বড় দুর্বল দেশ আফগানিস্তান এখানে এই কয়টা বছর যুদ্ধ করে কিছুই করতে পারল না উল্টা এখন বলতে চায় আমরা ওদেরকে ক্ষমতা বুঝাই দিব আল্লাহ যে কি পাওয়ার আমাদের তো কিছুই নেই তার মধ্যে তো আল্লাহ তালা দেখাই দিলেন যে এত বড় পরাশক্তি হ্যাঁ এত বড় হিরো এখানে জিরো করে দিলাম আমি দেখেন এবং এই মৃত্যু কূপে ঢোকার কারণে রাশিয়া ঢুকছিল খান হয়ে গেল আমেরিকা ঢুকছে তার খান হওয়ার বৃষ্টি শুরু হয়ে গেল এখন তার দেশে অর্থনীতিতে ঘট নামে সব রক্ত ধরতেছে কেন সব রক্ত ধরতেছে ধরতে ধরতে তার রক্ত শূন্যতা শুরু হয়ে গেছে আর কয়দিন পরে পঞ্চাশটা পঞ্চাশটা আলাদা হয়ে গেছে তখন ফেরাউনগিরি এত যে ফেরাউনগিরি করছে মুসলমানদের জুলুম করছে সবচেয়ে বড় টাকায় রেয়াইতে সন্ত্রাস দমন করছে রামদাসুকা ভূতের মুখে রাম নাম তুমি সবচেয়ে বড় টাকা তুমি কেন সন্ত্রাস দমন করবো তুমি সন্ত্রাসের জন্ম দিলা আমার বলা উদ্দেশ্য আল্লাহ সবচেয়ে ঠিকই আছে আল্লাহ দেখাই দিল এক পরাশক্তি শেষ আর এক পরাশক্তি ধ্বংস হওয়া শুরু এরপর আমরা তারে আল্লাহর মতো ভয় পাই আল্লাহর মতো ভয় পাই এর বিরুদ্ধে কথা বলো যাবে আর এই বিদ্যুৎ একটা দেশ তার বিরুদ্ধে কথা বলে ঠিকই আছে আল্লাহ রাস্তায় থাকলে আল্লাহ এখনো তাকে কামিয়াব করবে কিন্তু দরকার আমাদের পরিবর্তন আমরা দিন শিখি আমল করি অন্যকে দাওয়াত দেই আমাদের ইসলাম যেন মসজিদের মধ্যে সীমিত না থাকে আমাদের ইসলাম বাজারে থাকবে অফিসে থাকবে ব্যবসা করার জন্য লন্ডনে গেছেন আমেরিকা গেছেন ওখানে ইসলাম থাকবে ব্যবসা নিয়ে তো যাবেন না ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যাবেন ব্যবসা দুই নম্বর যারা ব্যবসায়ী আছেন চীন যাইতেছেন জাপান কোন নিষেধ নেই যান কিন্তু আপনি নিয়ে রাখেন যে আমি এখানে চীনের ব্যবসা দুই নম্বর এতে আপনার ব্যবসার কোনো ক্ষতি হবে না পুরো সফরটা ধর্মীয় সফর হয়ে গেল আপনার বাজার প্রস্তুত হয়ে গেল এই নিয়েতে জাপান গেলেন তা আপনার বাজার কি হয়ে গেল মসজিদ হয়ে গেল এর নাম বাজার মসজিদ হয়ে গেল এই নিয়ে করতে কোনো অসুবিধা আছে বলবেন সেখানে যে দেখো ভাই তোমাদের ধর্ম একটা ঠিক ছিল এখন বাতিল হয়ে গেল এখন তোমরা শান্তি পাইতে হলে আকাশে মুক্তি পাইতে হলে একমাত্র ইসলাম এই কথা বলে আছেন তারা শান্তির জন্য হন্য হয়ে করতেছে আপনি আলেম না হন এই একটা কথা বলে আছেন এর অসিলায় দেখা যাবে হাজার লক্ষ মুসলমান আল্লাহ তালা আমাদেরকে এইভাবে পাক্কা মুসলমান হওয়ার তো অভিজ্ঞতা করেন আলহামদুলিল্লাহ